যদি ফলপ্রদ হয় আজদিকরা উপদেশ সৈয়াজ দাক্কারু কিন্তু সে ব্যক্তি উপদেশ গ্রহণ করবে মাই আকশা যে ভয় করে ওয়াতাজান্নাবুহা আর সে তা হতে বিমুখ থাকে আল আশকা যে অতিশয় হতভাগ্য আল্লাদি ইয়াসলা যে পরিণামে প্রবেশ করবে আন্নার কুবরা ভয়াবহ অগ্নিতে অনন্তর সে তন্মধ্যে না মরবে ওয়ালা ইয়াহিয়া আর না আরামে বাঁচবে কদ আফলাহা সফল কাম হয়েছে সে ব্যক্তি মাং তাজাক্কা যে পবিত্রতা লাভ করেছে এবং সিও প্রতিপালকের নাম স্মরণ করতে ফাসল্লা ও নামাজ পড়তে রয়েছে বালতু বরং তোমরা প্রাধান্য দাও আল হায়াত দুনিয়া পার্থিব জীবনকে ওয়াল আখিরাত অথচ আখিরাত বহুগুণে উত্তম ও আবক ও স্থায়ী ইন্নাহাদা এটা লাফিস সোহফিল উলা পূর্ববর্তী সহিফাসমূহেও রয়েছে সোহফি ইব্রাহিম ও মুসা অর্থাৎ ইব্রাহিম ও মুসা আলাইহিমা সালামের সহিফাসমূহে